Thank you. দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগবিদ শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় সর্বকর্ম সন্ন্যাস আমরা এর আগে দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের তিনি অর্জুনকে অর্জুনের যে সংশয় যা জিজ্ঞাসা জিজ্ঞাসার উত্তর তিনি দিচ্ছেন জিজ্ঞাসা প্রশ্নটি ছিল অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের পক্ষে কোনটি শ্রেয় আমরা যে জীব জীব হিসাবে জীবের প্রতিনিধি অর্জুন অর্জুন জানতে চাচ্ছে আমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠকর জিনিসটা কি কর্মযোগ না কর্মসন্ন্যাস কর্মসন্ন্যাস এবং কর্মযোগ সেখানে আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ এর আগের শ্লোকগুলিতে তিনি বিস্তারিতভাবে দেখিয়েছেন এ দুটো কোনো বিপরীত ধর্ম নয় একটি অপরটির পরিপূরক পরিপূরক কথাটি খুবই গুরুত্বপূর্ণ একটি থেকে আরেকটি পাওয়া যায় কর্মযোগ এবং কর্মসন্ন্যাস কর্মযোগ শ্রেষ্ঠ না কর্মসন্ন্যাস শ্রেষ্ঠ এই যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জেয়সিচিত কর্মনস্তে মতাবুদ্ধির জনার্দন তত কিং কর্মণি জেয়সি নিয়োজয়সি কেশব যে আগেও আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই প্রশ্ন রেখেছেন এই যে জিজ্ঞাসা এটা আমরা যে জীব আমাদের প্রতিনিয়ত এই প্রশ্ন আমরা করে থাকি এখনও আমরা অনেক সাধু মহন্তদের সাথে যখন আমাদের পরিচয় হয় তখন আমরা সেই সাধুদেরকে জিজ্ঞাসা করি আপনি কি পেয়েছেন যে আপনি সমস্ত কিছু ত্যাগ করে বাবা মা আত্মীয় সঞ্জয় বন্ধু বান্ধবকে ত্যাগ করে সংসার ছেড়ে এসে এই যে সন্ন্যাসের জীবনযাপন পেয়েছেন তার পিছনে উদ্দেশ্য কী এই যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা চিরন্তনকালের জিজ্ঞাসা এই জিজ্ঞাসা আমরা দেখেছি অর্জুন এর আগেও করেছেন যে এসেছে কর্মণস্তি মতাবুদ্ধির জনার্দন তত কিং কর্মণি ঘোরে মান নিয়োজয়সি কেশব আবার সেই একই প্রশ্ন অর্জুনের অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের কাছেন জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের জীবনটা হচ্ছে খুব মূল্যবান সেই মূল্যবান জীবনে এই মূল্যবান জীবনটাকে যদি সুষ্ঠুভাবে আমি রূপায়িত করতে যাই সেই রূপায়ণের জন্য এখন আপনি নিশ্চিত করে বলুন যে কোনটি আমার পক্ষে শ্রেষ্ঠ আপনি কারণ কি অর্জুন আমরা দেখেছি অর্জুন তিনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন যুদ্ধক্ষেত্রের সামনে উপস্থিত যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর মাতুল গুরু এবং তার যে আত্মীয় ঘনিষ্ঠতম আত্মীয় তারাই যুদ্ধক্ষেত্রে সমর ক্ষেত্রে সম্মুখীন আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে যদি এর সাথে গীতার সাথে যদি আমাদের ব্যবহারিক জীবনে তুলনা করে দেখি আমাদের যদি বুদ্ধদেবের জীবন আগের সপ্তাহে আপনারা বুদ্ধদেবের তার বৌদ্ধ পূর্ণিমা পালন করেছেন জন্মদিন উদযাপন করেছেন বৌদ্ধদেবের কাছেও সব থেকে প্রতিবন্ধক হয়েছিল শুধু বৌদ্ধদেব কেন আমরা যদি চৈতন্য মহাপ্রভুর জীবনীতেও দেখি সব থেকে বড় প্রতিবন্ধক ছিল তার যে আত্মীয় স্বজন মা স্ত্রী বুদ্ধদেবের জীবনে বাবা স্ত্রী সন্তান সব থেকে বড় বাধা হয় এরাই যারা খুব ঘনিষ্ঠ নিকটতম সেই জন্য এই যে তাদের এখানে তাদের সাথে যে যুদ্ধ এখানে দেখছি যুদ্ধ এখানে বর্ণনা আকারে দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তিনি যুদ্ধক্ষেত্রে সমর ক্ষেত্রে আমরাও এরূপ সমর ক্ষেত্রে সেই জন্য এই যে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রটাকেই বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সেই জন্য বলছেন ধর্মক্ষেত্র সেটা আবার ধর্মের আপনার যে কি সুন্দর দৃষ্টান্ত যে প্রতিটি গীতার যে একদম শুরুতেই আপনার যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করেছেন শব্দগুলো ব্যবহার করেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব ধর্মরূপ ক্ষেত্র এই সংসার ক্ষেত্রটাও একটি ধর্মরূপ ক্ষেত্র যে সংসারে আমরা যুদ্ধ করছি সংসারে প্রতিনিয়ত আমাদের যে ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব এই যে যুদ্ধ সেই যুদ্ধক্ষেত্রটাও ধর্মক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধটি ঠিকভাবে করতে পারেন কর্তব্যটা যদি ঠিকভাবে করতে চান তখন এই যে সংসাররূপী যুদ্ধক্ষেত্র সেটা ধর্মক্ষেত্রে পরিণত হয়ে যায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা উৎসব মামকা পাণ্ডবাশ্চ এবং গীতার প্রথম শ্লোকে আপনারা দেখেছেন মামকা পাণ্ডবাশ্চৈব কিম অপূর্বত সঞ্জয় এখানে জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র নামটিও খুব নামটিও আমরা এর আগে যখন প্রথম অধ্যায়টি আলোচনা করেছিলাম তখন এগুলো আলোচনা করেছিলাম নামটি দিয়েছেন ধৃতরাষ্ট্র ধৃত মানে যিনি ধারণ করে থাকেন রাষ্ট্র মোহ বর্তমান দিনে কি সংসার জমি জায়গা বিষয় সম্পত্তিতে মোহগ্রস্ত আমরা আমরা কি হচ্ছি এই বিষয়ে মোহগ্রস্ত জীব আমরা সেখানে মোহগ্রস্ত কে ছিলেন সেখানে ছিলেন ধৃতরাষ্ট্র সেই জন্য ধৃতরাষ্ট্রের মনে এই সমস্ত জিজ্ঞাসা অর্জুনও সেই একই প্রশ্ন আবার করছেন সন্ন্যাসন কর্মনাং কৃষ্ণ কারণ এর আগে ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস বা ত্যাগের কথা বলেছেন এবং কর্মযোগের কথাও তিনি বলেছেন কর্মের কি সার্থকতা কর্মের কি প্রয়োজনীয়তা কর্ম কেন আমরা করি তার কি প্রয়োজন সেগুলো তিনি বলেছেন এবং পরে তিনি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন যেগুলো তার যে সমস্ত ভাষ্যকার শঙ্করাচার্য থেকে শুরু করে মধুসূদন সরস্বতী যে সমস্ত ভাষ্যকর তারা তার বিস্তারিত আলোচনা বা তার ব্যাখ্যাতে দিয়েছেন এগুলো হচ্ছে একে অপরের পরিপূরক একটির সাথে আরেকটি কোরিলেটেড তার দৃষ্টান্ত আমরা আগের ক্লাসে দিয়েছিলাম যেমন আমি যদি একটি পুজো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই তার আগে থেকে অনেক জোগাড় যন্ত্র করে রাখতে হয় দুর্গাপুজো এখন দুর্গাপুজো না এখন সামনাসামনিতে আছে দুর্গা পরবর্তী অনুষ্ঠান বড় অনুষ্ঠান দুর্গাপুজো দুর্গাপূজার এক কয়েক কিছুদিন আগে থেকে উৎসব মণ্ডপে যাব ঠাকুর দেখতে যাব সেই জন্য আমরা কি করি অনেক আগে থেকে কাপড় কেনে রাখা জুতো কিনে রাখা সমস্ত কিছু আগে থেকে ব্যবস্থা করে রাখি যাতে ওই দিন আমার কোনোরূপ অসুবিধা না হয় ওই যে যেদিন আপনি ঠাকুর দেখতে যাবেন বা মাকে পুজো দিতে যাবেন তার আগে থেকে সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতে হয় এই ব্যবস্থাটি হচ্ছে পরিপূরক মায়ের জীবনে যদি দেখি মায়ের জীবনে তিনি কি করতেন সারা বছর ধরে মা জগদ্ধাত্রী পুজো আয়োজন করেন জয়রামবাটিতে তার সমস্ত ব্যবস্থা এক বছর থেকে যেই শেষ হলো জগদ্ধাত্রী পুজো তার সাথে সাথে সামনের বছরের জোগাড় যন্ত্র করে রাখতেন এই যে ক্রিয়াটি এই ক্রিয়াটি হচ্ছে পরিপূরক একটি হচ্ছে আমরা দেখেছি আরাধ উপকারক আরেকটি হচ্ছে সাংনিপত্য উপকারক একটি হচ্ছে আরেকটির পরিপূরক ফলে কি এই সন্ন্যাস জীবন এবং গার্হস্থ জীবন একে অন্যের পরিপূরক সন্ন্যাস জীবনই হচ্ছে লক্ষ্য ত্যাগই হচ্ছে আমাদের লক্ষ্য তবে আমাদের ক্ষেত্রে সংসারের মাধ্যমে ভোগ সুখের মাধ্যমে ভোগের ভোগের মধ্য থেকেও সংসারের মধ্য থেকে সংসারের যে অসারতা যদি আমরা বুঝতে পারি সেই জ্ঞান যদি আমাদের মধ্যে এসে যায় তখন কি হয় তখন আর কোনো দুবিধা থাকে না সেই জন্য আমরা কি দেখলাম এই জ্ঞানটি খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানটিকে আমরা যখন সংসারিক এবং গার্হস্থের পার্থক্য আমরা আলোচনা করি একটিকে বলছেন নিবৃত্তি মার্গ আরেকটি শাস্ত্রের ভাষা আরেকটিকে বলছেন তারা প্রবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গের যারা প্রথী তাদের তারা হচ্ছেন সংসারী নিবৃত্তি মার্গের যারা প্রতীক তারা হচ্ছেন সন্ন্যাসী দুটো মার্গ মার্গ কথাটির অর্থ হচ্ছে রাস্তা মার্গ আপনারা যদি সংস্কৃতে এটা ব্যবহার করা হয় বা দিল্লিতে যদি যান দিল্লিতে দেখবেন মার্গ লখনৌতে ইউপি সাইডে অর্থাৎ হিন্দিভাষী অঞ্চলে তারা রাজপথের নাম দেয় মার্গ দিল্লি আশ্রমের পাশে যে রাস্তাটি সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রম মার্গ মার্গ হচ্ছে রাস্তা রাস্তা সে আপনি কালিদাস মার্গ হয়ে আসতে পারেন আপনি যারা দিল্লি আশ্রমে গিয়েছেন তারা কেউ ইচ্ছা করলে আনাটা হয়ে না ওটার নাম কি এদিক দিয়েও আসতে পারেন স্টেশনের দিক থেকেও আসতে পারেন অথবা আপনি গোল মার্কেটের দিক থেকে রামকৃষ্ণ আশ্রম মার্গ হয়েও আসতে পারেন দুটো মার্গ রাস্তা এই জীবনটা ও সেইরূপ দুটো মার্গে বিভক্ত একটিকে বলছেন শাস্ত্রের ভাষায় প্রবৃত্তি মার্গ আর একটি হচ্ছে নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গের সেই রাস্তাতে কেবলমাত্র কারাই আসবেন যারা কিনা সংসারী মানুষ নিবৃত্তি মার্গে তারা কিরকম আসবেন তারা আসবেন যেন একটা প্রসেস জগদ্দানে আসতে গেলে আপনি ইচ্ছা করতে পারলে এদিক দিয়ে এদিক দিয়ে আসতে পারেন এই গেট দিয়েও আসতে পারেন ওই গেট দিয়েও আসতে পারেন আমি হ্যাঁ, বলে দিলাম এই গেটটা হচ্ছে প্রবৃত্তি মার্কেট জন্য যারা সংসারী তারা আসবেন মেন গেট দিয়ে একটু উল্টো করে দিই প্রবৃত্তি মার্কেট পিছনের গেট দিয়ে এই সামনের সাইডের গেট দিয়ে কারণ সাধুরা একটু ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত আর যারা নিবৃত্তি মার্গের সাধক অর্থাৎ সন্ন্যাসী তারা আসবেন সামনের গেট দিয়ে রাস্তা আপনি যেখান দিয়ে আসুন কিন্তু যোগদানে পৌঁছবেন কিন্তু যোগদানে পৌঁছতে গিয়ে এই যে মার্গ যে নিবৃত্তি মার্গ বা প্রবৃত্তি মার্গের যারা তাদের জন্য কিছু কর্তব্য আছে আপনি হ্যাট করে এসে গেলেন যোগদানে এসে গেলে এসে গীতা শুনে চলে যাবেন বা আরতি দিকে চলে যাবেন এটা তো হয় না কিছু নিয়ম আছে নিয়মটা কি যারা প্রবৃত্তি মার্গের সাধক তাদেরকে করতে হবে কর্ম করতে হবে কর্ম এবং সাথে সাথে একটা তার থেকে একটা অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে নিজেকেই অর্জন করতে হবে কর্ম করতে করতে একটা অভিজ্ঞতা হবে যে কর্ম করছি করতে করতে কি অভিজ্ঞতা হয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সংসার কিছু পেয়েছেন সবাই বলবেন দূর মশাই তখন একটা হয়েছিল ইচ্ছা হয়েছিল করেছিলাম এখন আর সংসারকে এই যে অভিজ্ঞতাটা সাথে রাখতে হবে কর্ম এবং অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটাই হচ্ছে জ্ঞান কর্ম এবং অভিজ্ঞতা এই সাথে আসতে হয় যে লক্ষ্য বা উদ্দেশ্যে পৌঁছতে হয় আর নিবৃত্তি মার্গের সাধকদের তাদেরকে তাদের কর্মের কোনো বিধান নাই এস্তাত্ম রতিরেই পশ্চাৎ আপনারা এই গীতাতে আপনারা শুনেছেন যারা প্রতিনিয়ত আসেন সেখানে ভগবান বলছেন এস্তাত্ম রতিরেই পশ্চাৎ আত্মতৃপ্তশ্চ মানব আত্মনৈব চ সন্তুষ্ট তস্য কার্যং না বিদ্যতে যারা আত্মরতি ইয়স্তাত্ম বসে যারা সর্বদা রতন রমণ করেন রতি মানে রমণ করেন রমণ অর্থাৎ চিন্তন করেন সর্বদা চিন্তা ভগবানের চিন্তা এস্তাত্ম রতিরে বসে আত্মতৃপ্ত আত্মাতে সর্বদা ঈশ্বর চিন্তায় যারা মশগুল তাদের জন্য কর্মের কোনো বিধান নেই আত্মতৃপ্ত মানব যে সমস্ত মানুষ এইরূপ আত্মতৃপ্ত কোনো কিছু আমরা দেখেছি এর আগেও দেখেছি যখন কর্ম করি কর্মের পিছনে আমাদের কিছু কামনা বাসনা থাকে এই যে কর্ম করছি যে কর্মযোগ বললাম সংসারীদের যে কর্ম করছি কর্মের পিছনে আমার একটা কামনা আছে বা বাসনা আছে সেই বাসনার পূর্তির জন্য আমি কর্মটি করি এই বাসনার পূর্তি যতদিন না হচ্ছে আমি ততদিন কর্ম করতে থাকি এবং সাথে সাথে আমরা দেখেছি সেখানে অহংকার বা মমত্ব বোধ আছে আমি এই বোধটি আছে আমি যে কি এই বোধটি এই অহংকার আমার মধ্যে আছে কর্তব্য বুদ্ধি আমার মধ্যে আছে ফলে আমরা দেখলাম কি এই যে কর্ম করার উদ্দেশ্য তার অভিজ্ঞতা এই সেই একই কথা ভগবান এখানে করছেন যে সন্ন্যাস এবং কর্মযোগ একে অপরের পরিপূরক কর্মযোগও ধীরে ধীরে আপনাকে নিয়ে যায় সেই ত্যাগের দিকে কর্ম সন্ন্যাসের দিকে সেই জন্য আমাদের কি প্রয়োজন জ্ঞানের প্রয়োজন না দত্তে কস্যচিত পাপং এখন আমরা আসছি আজকে একটু ভূমিকা কম করার চেষ্টা করছি কারণ আমরা কিছুতেই এগুতে পারছি না না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন বৃতং জ্ঞানম তেন মুহ্যন্তি জান্তব না দত্তে পাপম তিনি কারো পাপ গ্রহণ করেন না না চৈব সুকৃতম বিভু তিনি কারো সুকৃতিও গ্রহণ করেন এখানে এখানে যে এই যে তিনি তিনি কথাটির অর্থকে তিনি ওই যে যোগদানের রাস্তা দ্বিতীয় লেন দিয়ে এসছেন কর্মযোগী যিনি সংসারী যে দ্বিতীয় লেন দিয়ে এসছেন তার কথা বলছেন না দত্তে কষ্টচিত পাবন তখন তার মধ্যে যখন জ্ঞান হয় যখন জ্ঞান জাগরিত হয় তখন সে কি করেন তার যখন অজ্ঞান চলে যায় অজ্ঞান কিসের যে চলে যায় সেই জন্য বলছেন অজ্ঞানের আগের দিন আমরা বলেছি যে কর্ম করতে করতে যখন প্রকৃত সত্য জেনে যায় বাস্তব বাস্তবটা জেনে যায় তখন কি জীবনের যে কি প্রয়োজন তার কি উপকারিতা তার কি প্রয়োজনীয়তা সমস্ত কিছু সে বুঝতে পারে ধারণা করতে পারে তখন তার মধ্যে কোনরূপ তখন সে মানুষটি কীরকম হয়ে যায় না দত্তে কষ্টচিত পাপম অজ্ঞানেন বৃতং জ্ঞান তেন মহন্তী জান্তব্য তার মধ্যে আর কোনো তিনি কোনো কিছু কারুর দ্বারা তিনি সব সময় নিশ্চয় কি কাজ কি কর্ম কি এ তাতে কোনো কিছু যায় আসে না আমি আমার সেই যে অবস্থা যাকে ঠাকুর বলছেন কি সুন্দর কথা কথা মৃতে ঝড়ের এঁটো পাতার মতো সংসারে আছে আছে সংসারের কাজ করছেন করছেন কিন্তু মনটা কি ঝড়ের এঁটো পাতার মতো কোনো অহংকার নেই কোনো কর্তব্য বুদ্ধি নেই কোনো কিছু নেই ঝড়ের এটোর পাতা যেখানে নিয়ে যায় সেখানেই থাকেন সেই অবস্থায় থাকেন তখন তার মধ্যে কোনো পাপ বা পুণ্যের কোনো স্থান নেই কিন্তু যদি আমাদের মধ্যে সেই জ্ঞান না থাকে তখন আমরা যদি যতই পুজো করি যতই দান করু যতই ধান ধান ধ্যান ধ্যান পূর্ণ করি তার দ্বারা কোনো কিছু উপকার হয় না সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব মৃত্যু বলছেন অজ্ঞানীর পূজা যেমন সূর্যকে দ্বীপ দেখানো কথামৃতের এই সমস্ত কথাগুলো আমাদেরকে যদি বুঝতে হয় যদি শাস্ত্র যদি না জানি তবে ঠাকুরকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য বলছেন ঠাকুরকে বুঝতে হলে স্বামীজিকে পড়তে হয় স্বামীজির স্বামীজিকে বুঝতে হয় স্বামীজির যে রচনাবলী স্বামীজির যে শিক্ষা সেগুলো যদি না থাকে তবে ঠাকুরকে বোঝা যায় না স্বামীজিকে বুঝতে হলে শাস্ত্র দরকার শাস্ত্র যদি না পড়তে পারেন শাস্ত্র যদি না জানেন তবে স্বামীজির যে চিন্তা স্বামীজির যে ধারণা সেটা আমাদের পক্ষে ধারণা করা সম্ভব নয় সেই জন্য বলছেন অজ্ঞানিক পূজা শ্রীরামকৃষ্ণদেব কথা নিতে বললেন অজ্ঞানিক পূজা হচ্ছে সূর্যকে দ্বীপ দেখানো গঙ্গাজলি গঙ্গা পূজা কি সুন্দর সুন্দর কথাগুলো এই কথামৃতে বলছেন ফলে কি এই অজ্ঞান যদি নাশ হয় অজ্ঞান নাশই হচ্ছে কর্মের উদ্দেশ্য যেটা আমরা বললাম অভিজ্ঞতা অভিজ্ঞতাটাই হচ্ছে জীবনের লক্ষ্যবস্তু কর্ম করতে করতে জ্ঞান হয় কথা কথামৃতে ঠাকুর বলছেন এবং শ্রী শ্রী মা বলছেন আমার মা ছিলেন লক্ষ্মী মায়েদের সম্পর্কে বলছেন তার উপদেশ কর্ম করবে কর্ম করতে করতে জ্ঞান হয় শ্রী শ্রী মা বলছেন মহিলা ভক্তদের উদ্দেশ্যে কারণ কি জ্ঞান হয় জ্ঞানেন তো তৎজ্ঞান এসং নাশিত মাত্মন তেষাং মাদিত্য অজ্ঞান প্রকাশ হয়তি তৎপর আত্মার উপর এই যদি অজ্ঞান অজ্ঞানের যখন নাশ হয়ে যায় তখন কি হয় তখন জ্ঞান পরতত্ত্ব প্রকাশ পায় আমরা কি করি কি সুন্দর দৃষ্টান্ত খুব সুন্দর তার উদাহরণ আমরা দেখেছি যে আমরা একটা কি সুন্দর বেদান্তের দৃষ্টিতে দেখুন সামনে একটা চিন্তা করুন একটু অনুধাবন এগুলো চিন্তার জিনিস এগুলো কোনো বক্তৃতার বা কোনো চিন্তা নিজে চিন্তা করলে বুঝতে পারবেন কি সুন্দর কি ধারণা কি উচ্চ তত্ত্ব এর মধ্যে আছে জ্ঞানের বিষয় এগুলো যে আমি একটা সামনে একটা দড়ি পড়ে আছে দড়িটাকে দেখে আমি কি করলাম আমার তার মধ্যে একটা ভীতি হলো ভয় হলো ভয়টা হওয়ার কারণ ভয়টা হলো তারপরে ভয় থেকে আমি কিছু পদক্ষেপ নিলাম আমি চিৎকার করলাম টর্চ নিয়ে এলাম এক লাঠি নিয়ে এলাম লাঠি নিয়ে এসে লাইট দিয়ে যখন দেখি সেটা দেখলাম একটা দড়ি এই সেটা কিন্তু দড়ি দড়ি আছে কিন্তু এর মধ্যে এর এর পার্শ্ববর্তী এই সমস্ত যে ক্রিয়া সেই ক্রিয়াগুলো কোথা থেকে হলো আপনি দেখলেন দড়ি দড়ি আছে দড়ি দেখলেন দড়ি পড়ে আছে কিন্তু এই সমস্ত যে ক্রিয়া কি জন্য হলো কারণ অজ্ঞান এখানে যে সত্য জিনিসটা সত্যের উপর আপনি একটা আবরণ দিয়েছেন এগুলো বেদান্তের ভাষায় বলা হয় আবরণ শক্তি আপনি তার মধ্যে একটি আবরণ দিয়েছেন আবরণ কি দিয়েছেন সেখানে আপনি একটি সাপের আবরণ দিয়েছেন দড়িটার উপর আপনি দেখলেন সাপ কিন্তু সাপ নেই সাপটা কোথায় ছিল আপনার মনের মধ্যে আছে সাপটা সাপ অর্থাৎ এই যে অজ্ঞান অজ্ঞান রূপ যে সাপ সেটা কোথায় আছে আপনার মনের মধ্যে আছে প্রকৃত সাপ নেই এই যে এই যে অধ্যারক বললেন এই অধ্যারকটা কি অধ্যারকটা মিথ্যা সেটা অজ্ঞানের জন্য আপনি করেছেন যদি জ্ঞান থাকে আপনি যা জিনিস তাই দেখতেন এটাই বলছেন যা প্রকৃত সত্য যে বাস্তব সেই বাস্তবই দেখতেন সেই জন্য সেখানে আমাদের কি প্রয়োজন অপবাদ করার প্রয়োজন বেদান্তের ভাষায় বলছেন অধ্যাপক এবং অপবাদ এই অধ্যারোপ করলেন সেখানে অপবাদ করুন অপবাদের জন্য কি প্রয়োজন শিক্ষার প্রয়োজন জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান যদি শুদ্ধ হয় যদি আর সেগুলো কিভাবে সম্ভব আমি যদি প্রকৃত শুদ্ধ হই সে যেন বারে বারে বলছেন সংযত যদি আমরা হই সংহত চিত্ত এখানে পরের শ্লোকে সেই জন্য বলছেন তৎবুদ্ধ তদাৎমানম কি সুন্দর সুন্দর কোরিলেটেড একদম সুন্দর একদম একের পর একদম মালার মতো একজন তার গীতার একজন বার্তিককার সেটা বলছেন গীতারূপ মালা সুন্দর সুন্দর যে পুষ্প শাস্ত্রে যে সমস্ত সুন্দর সুন্দর পুষ্পগুলোকে সেখানে সম্মিলিত করেছেন গীতারূপ মালা সেই গীতারূপ মালার পরের শ্লোকে বলছেন তদ্বুদ্ধ তদাত্মান তন্নিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্তি অপুনরাবৃত্তি জ্ঞান নির্ভূত কর্মসা যখন আপনার বুদ্ধিটা হচ্ছে ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মবুদ্ধি তার মধ্যে প্রকৃত সৎ যে সতে বুদ্ধি যদি থাকে তার মধ্যে যদি কোনো রূপ অধ্যারক না থাকে তার মধ্যে কোনো রূপ যদি আবরণ না থাকে তখন কি হয় তখন কি প্রকৃত যে বুদ্ধি তদ্বুদ্ধ তদাত্মানম তৎরূপ সেই ব্রহ্মপরায়ণ ব্রহ্মরূপ ব্রহ্ম বুদ্ধি ব্রহ্মাত্মভাব ব্রহ্ম অর্থাৎ সেই ঈশ্বর রূপী বুদ্ধি ঈশ্বরের স্বভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ জ্ঞান দ্বারা নিঃশেষে ধৌত পাপ যা কিছু পাপ সমস্ত মুহূর্তের মধ্যে ধৌত হয়ে যায় তিনি কি হয় গচ্ছন্তি অপুনরাবৃত্তি তাকে আর বারে বারে আসতে হয় না পুনরাবৃত্তি হয় তাকে আর করতে হয় না তাকে বারে বারে আর এই জগৎ সংসারে বারে বারে জন্ম মৃত্যুর পারে তিনি চলে যান তিনি মোক্ষ লাভ করেন গচ্ছন্তি পুনরাবৃত্তি তিনি মোক্ষ প্রাপ্ত হন তন্নিষ্ঠ মানে সেই সর্বকর্ম সন্ন্যাস ব্রহ্মতেই অবস্থান তন্নিষ্ঠা তপ মানে সেই স্বরূপ আমরা যদি একটু যে সাথে যদি শাস্ত্র করি তন্নিষ্ঠা আপনি যদি যদি ব্যাকরণ না জানে এটা ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয় এখানে তৎশব্দ তৎশব্দ ব্যবহার করেছেন তৎশব্দ কথাটির অর্থ তৎশব্দের রূপ হয় আপনারা অনেকেই বয়স্ক আপনাদের সময় সংস্কৃত ছিল বর্তমান দিনের যারা আমরা পথিকৃত আমরা সে সুযোগ পাই না আমরা সুন্দর সংস্কৃত পড়ার সুযোগ পাই তৎ শব্দের রূপ হয় সতৌতে পুলিঙ্গে হয় সতৌতে স্ত্রীলিঙ্গে হয় সাতে তানে তো পুলিঙ্গের রূপ হয় স সতৌতে স মানে তিনি তারা দুজন সতৌ তারা যদি বহু বচন হয় সতৌ হয় অর্থাৎ আমরা যদি এই যে শব্দরূপ শব্দরূপ কোনো সময় ব্যবহার হয় না স্বগচ্ছতে আমরা যদি সংস্কৃত পড়াই সংস্কৃত সংস্কৃতের স্বগচ্ছতি তিনি যাচ্ছেন অহং গচ্ছা আমি আমি যাচ্ছি স্বগচ্ছতি তৎশব্দের রূপ হয় স এখানে তিনি বলছেন তন্নিষ্ঠা কেন তৎশব্দ ব্যবহার করলেন এখানে স্বনিষ্ঠা বলা উচিত ছিল অথবা সানিষ্ঠা বলা উচিত ছিল এখানে নিষ্ঠা কেন বললেন এখানে হচ্ছে তৎ শব্দের দ্বারা যখন পরম পুরুষের প্রতি নির্দেশ থাকে নির্দিষ্ট থাকে ঈশ্বর যদি তার অর্থ হয় বা পিতা মাতা পরম সম্মানীয় পরম আদরণীয় যদি কোনো বস্তু হয় সেক্ষেত্রে তার রূপ হয় না এই জন্য আমরা এখানে একটু ব্যাকরণও বলে নেওয়া ভালো আমরা যখন বলি মাতৃদেব ভব পিতৃদেব ভব এই যে মাতৃ শব্দ বা পিতৃ শব্দের তার আমরা যদি তার পুলঙ্গের প্রথমা হয় মাতা মাতারৌ মাতার মাতারম মাতারৌ মাতৃম বন্দে মাতরম মাতরম এখানে কিন্তু যখন মাতা অর্থাৎ মাতা মানে জন্মদাত্রী মা নয় মাতার সাথে সাথে তিনিই হচ্ছেন আমার সৃষ্টিকর্তা মাতা জন্মদাত্রী তো বটেই তিনি যখন দেবতুল্লাহ হন তখন আমরা সেখানে মাতৃ শব্দ তার শব্দের আদিতে পৌঁছে যায় এখানেও সেই জন্য তৎনিষ্ঠ তৎ শব্দ ব্যবহার করেছেন তৎবুদ্ধি তদাত্মানম এই জন্য তৎ শব্দ শব্দের আদিতে ব্যবহার করেছেন তৎ শব্দের মাধ্যমে ব্রহ্মনিষ্ঠ ঈশ্বরনিষ্ঠ ফলে কি আমাদেরকে আসল উদ্দেশ্য কি আমরা কি করছি আমাদের যে জ্ঞান যে সংস্কার নিয়ে আমরা এসেছি সেই সংস্কারের বশত আমাদের মধ্যে যে দুর্বুদ্ধি সদ্বুদ্ধি ও সেটা দিয়ে আমরা দেখার চেষ্টা করি আমরা যখন একটা মানুষকে বিচার করি আমি তখন কি করি আমার যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতা এই দীর্ঘদিন এই জীবনে আমি লাভ করেছি ওই দিয়েই আমি একটা মানুষকে বিচার করি সেই জন্য বলছেন যে চোর সে চোরকে ভালো করেই চেনে যে বদমাস বদমাসকে চেনে ঠকবাজ ঠকবাজকে চেনে কারণ কি এই যে আমার যে ভাব আমি যদি শুদ্ধ হই আমি যদি পবিত্র হই এখানে দুটো জিনিস আছে একটু চিন্তা করুন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন দুটো জিনিস কি একটা হচ্ছে এই যে আপনার ভাবটা আপনি দেখিয়ে দিচ্ছেন আপনি হয়তো কোনো একটি অকওয়ার্ড পজিশানে পৌঁছেছেন কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষের থেকে তিনি আপনাকে একটা কিছু বলেছেন বা করেছেন সেই জন্য আপনি কি ভাবলেন সবার মধ্যে ওই একই ভাব সমস্ত মানুষের মধ্যে ওই একই দৃষ্টিতে দেখার চেষ্টা করে আপনি আপনার যে একটা ধারণা সেই ধারণা অনুযায়ী আপনি দেখার চেষ্টা করেন এখানে কি হলো আপনার এখানে দুটো জিনিস আমরা বললাম এখানে হচ্ছে প্রথমটি হচ্ছে আপনার যে ধারণা আপনার মধ্যে যে গুণগুলো আছে সেটাই হচ্ছে আপনি তার মধ্যে একটা আবরণ দেন আবরক সংজ্ঞা বলছেন শাস্ত্রের ভাষায় বলছেন আবরক সংজ্ঞা শঙ্করাচার্য তার কমেন্ট্রিতে বলছেন আবরক আবরক অজ্ঞান যদি না শোনা হয় তখন কি হয় আপনার মধ্যে যা কিছু আছে আপনি ওই দৃষ্টিতে সবাইকে দেখার চেষ্টা করেন আবরক সংজ্ঞা নাচ হচ্ছে আমাদের কর্তব্য আবরক সংজ্ঞা অর্থাৎ আমি কি করি তার মধ্যে একটা আরোপ করি আমি একটা মানুষকে যখন জাজমেন্ট করতে যাই তখন কি হচ্ছে আপনার যে অভিজ্ঞতা আপনার যে ধারণা আপনার যে চিন্তা সেই ধারণা চিন্তা দিয়ে আপনি দেখেন এটা হচ্ছে একটি আরেকটি হচ্ছে কি আপনার যদি জ্ঞান থাকে আপনার যদি বোধ থাকে একটি হচ্ছে অজ্ঞানের জন্য আপনি তার মধ্যে আরোপ করছেন আরেকটি কি করছেন আরেকটি হচ্ছে আপনার যদি জ্ঞান থাকে যদি জ্ঞান থাকে তখন কি হয় সেই জন্য পরের শ্লোকে তিনি বলছেন সে তখন মানুষটা কি হয় নম্র হয়ে যায় ধীর স্থির হয়ে যায় পরের শ্লোকে খুব সুন্দর শ্লোকটি বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শনি চৈব সপাকে চ পণ্ডিতা না কি সুন্দর কথাটি বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন বিদ্যা এবং বিনয় যুক্ত যে পণ্ডিত তার কি হয় তার মধ্যে তিনি সমদর্শী হন ব্রাহ্মণে গবিহস্তিনী শনি চৈব সপাকে চ সমদর্শী তিনি হয়ে যান তার কাছে তো সবাই সমান একটু ভাবুন চিন্তা করে ভাবুন যখন জ্ঞান হয়ে যায় আপনারা যারা বাবা মা বাচ্চা ছেলে যখন এদিক ওদিক ঘুরছেন আছে আচ্ছা, এ করছে সে তার কত ওই করছেন আপনি কি করেন আপনি সেদিকে দেন নজর দেন নজর দেন না আপনি শুধু লক্ষ্য রাখছেন সে কোনো রকমে কোথাও পড়ে টড়ে যায় কি না কোনো অ্যাক্সিডেন্ট করে না বসে আর খেলছে করছে ছিঁড়ছে করছে ওটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে আঁকছে পড়ছে আপনার সেদিকে কোনো খেয়াল নেই আপনি জানেন যে ও যা কিছু করছে ও বালক পথ বালক বয়সে করছেন আপনার জ্ঞানটা একদম দৃঢ় সেই জন্য তিনি বলছেন অজ্ঞানীন বিতাং বিদ্যা বিনয় সম্পন্নে যদি সেইরূপ জ্ঞান আমাদের মধ্যে আসে তখন কি হয় মানুষটা ওই যে মানুষটা ধীরে ধীরে কি হয় নম্র হয়ে যায় বিদ্যা বিনয় সম্পন্নে বিদ্যা যখন বিদ্যা যখন জ্ঞান হয় জ্ঞান মানে কি প্রকৃত সত্য যখন বুঝতে পারে কোনটা সত্য কোনটা অসত্য যখন বুঝতে পারে বিদ্যা ঠাকুরের কাছে মাস্টার মহাশয় গিয়েছেন কি জিজ্ঞাসা করেছিলেন বলছে তুমি কি বিয়ে করেছো বলছে তা আচ্ছা মশাই তা তো করেছি হ্যাঁ মশাই হ্যাঁ মশাই বলেছেন আর ঠাকুর কি বলছেন নেচে উঠেছে দেখ রামলালা দেখ বিয়েও করে ফেলেছে বাচ্চা টাচ্চা আছে তা আছে মশাই যাক যাক তাকে একবার নিয়ে আসবে তাকে দেখে দেখা উচিত সে কি বিদ্যাস্ত্রী না অবিদ্যাস্ত্রী কথা প্রথমেই বিদ্যা স্ত্রী কি অবিদ্যা স্ত্রী মাস্টার মশাই বলছেন বিদ্যা আবার কি বিদ্যা মানে যিনি শিক্ষিত মাস্টারের ধারণা বিদ্যা মানে শিক্ষিত কিন্তু স্ত্রী বোধহয় বেশি শিক্ষিত ছিলেন না বলছে বিদ্যা অবিদ্যা না উনি অবিদ্যা প্রথমে বলেছেন বউয়ের সম্পর্কে অবিদ্যা অবিদ্যা স্ত্রী তুই কি বুঝলি বিদ্যা স্ত্রী কি অবিদ্যা স্ত্রী সেই জন্য সেই বিদ্যার কথা বলছেন ভগবান বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী যার মধ্যে বিদ্যা এবং বিনয় যুক্ত যখন জ্ঞান হয়ে যায় মানুষটা যখন জ্ঞান হয়ে যায় প্রকৃত সত্য যখন বুঝতে পারে তখন মানুষটা কি হয় বিনয় সম্পন্ন হয়ে যায় তখন মানুষটার মধ্যে আর সে তেজ থাকে না মানুষ যখন সৎ হয়ে যায় পবিত্র হয়ে যায় তখন তার চলাফেরা হালচাল সমস্ত কিছু যেন পাল্টে যায় বিদ্যা বিনয় সম্পন্নে এই জন্য দুটো কো রিলেটেড বিদ্যা যদি জ্ঞান যদি হয় তখন মানুষটার মধ্যে ওই বিনয় ভাব আসে আমরা ভক্তি সূত্রেও দেখেছি ভগবান সেখানে বলছেন যখন ভক্তির পরাকাষ্ঠাতে পৌঁছে যায় ভক্তির যখন একদম চরম স্তরে পৌঁছে যায় বালকবধ ভবতী বালক স্বভাব হয়ে যায় বালকবধ স্তব্ধ ভবতী স্তব্ধ হয়ে যায় মত্ত হয়ে যায় যারা একটু সাধু জপ ধ্যান করে দেখবেন খেপার খেপার হাট বাজার বলছেন একটু খেপাটে হয় গ্যারেই ধমক দিয়ে দেন যেমন এই আমাদের শাস্ত্র আছে অনেক দৃষ্টান্ত আছে অনেক মুনি ঋষিরা তারা একদম তার থেকে বাবা কখন খেপে গিয়ে সাপ দিয়ে দেবেন এই ভয়ে কেউ যেতেন না ফলে এই যে উগ্রতা এটা হচ্ছে একটি সাধন ভোজনের ক্ষেত্রে এগুলো পরিপূরক মানুষটা তখন কি হয় নম্র হয়ে যায় বিদ্যা বিনয় সম্পন্ন বিদ্যাযুক্ত যখন হয় তার মধ্যে এই বিনয় ভাবটা আসে তখন সে শুনেই চৈব স্বপাকে চয় ব্রাহ্মণে গভীর হস্তিনী তখন তার মধ্যে আর কোনো ভেদ নেই ব্রাহ্মণ হচ্ছে আমরা যদি বলি আমাদের যে যে সাত্ত্বিক ভাব সাত্ত্বিক ভাবের পরাক্রাসটা হচ্ছে ব্রাহ্ম ব্রাহ্মণ সেই জন্য সেখানে এখানে উদাহরণটি দিয়েছেন ব্রাহ্মণে গবি গবি হচ্ছে রাজসিকতার উদাহরণ হচ্ছেন গরু সাত্ত্বিকের উদাহরণ হচ্ছে ব্রাহ্মণ রাজসিকের উদাহরণ হচ্ছেন তিনি হচ্ছেন গরু গরু কি সবসময় ছটফট ছটফট একটা জায়গায় বেঁধে দিন চক্করে চক্করে চক্র চক্র খাটতে থাকে চঞ্চল একদম সর্বদা চঞ্চল রাজসিকতার প্রতিমূর্তি হচ্ছেন গরু সাত্বিকতার প্রতিমূর্তি হচ্ছেন ব্রাহ্মণ তামসিকতার প্রতিমূর্তি হচ্ছেন হস্তি হস্তি হাতি নড়ছে তো নড়ছে চলছে তো চলছে কোনো খেয়াল নেই সেই জন্য তিনি কি করেন তিনি সর্বভূতি সমান দর্শন করেন তিনি সর্বত্র সমান দেখেন কারো কিছু তিনি দোষ দেখেন না কি সুন্দর কথা ঠাকুর বলছেন মায়ের কথাতে আমরা দেখেছি এই যে দোষ দেখা তাহলে আমরা বুঝতে পারলাম দোষ কেন দেখি দোষ দেখে আমার মধ্যে অজ্ঞান আছে আমি নিজেই দোষী দোষী যদি না হয় আমি দোষ দেখতে পারি না আমি যদি শুদ্ধ হই আপনি ভাবুন একটা সুন্দর নিজের দৃষ্টান্ত নিজের জীবনে নিন আপনি যখন আপনার বাচ্চা ছেলেটি ছোট বাচ্চা ছেলেটি সে যখন কিছু একটা অন্যায় করে হয়তো পুজোর আপনার যে ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতা ভেঙে দিলেন আপনি তার মধ্যে দোষ দেখেন দোষ দেখেন না ওটা যদি আপনার পাশের বাড়ি বা আপনার শাশুড়ি মা করতেন কি হতো তাহলে পুলিশে খবর দিতে হতো কারণ কি কারণ হচ্ছে এই যে ভেদ এর ভেদের পিছনে কারণ আছে আপনি আপনার সন্তানের প্রতি আপনার সেই বোধ নেই তার প্রতি এই যে অধ্যারোপ বা অপবাদ যেটা শঙ্করাচার্য বললেন আরও সংজ্ঞা তার মধ্যে অর্পণ করেন না তার মধ্যে তার মধ্যে আপনার যে দৃষ্টিটা হচ্ছে সরল স্বচ্ছ সেই দৃষ্টিতে আপনি দেখেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে হস্তিনী ফলে এই যে সমদর্শী হওয়া ঠিক ঠিক দেখা মানুষকে বোঝা মানুষের দোষটি না দেখা এগুলো হচ্ছে জীবনে এই যে আমরা কি দেখলাম আমরা দ্বিতীয় রাস্তা দিয়ে জগদ্দানে আসছি প্রথম রাস্তায় সেটা আপনি বলে দিয়েছেন এটা হচ্ছে সাধু সন্তদের জন্য দ্বিতীয় রাস্তা দিয়ে আসছেন দ্বিতীয় মার্গ দিয়ে আসছেন সেই দ্বিতীয় মার্গের রাস্তার ঘটনা দ্বিতীয় মার্গের রাস্তা তাদের বিধানটি আমরা দেখেছি দ্বিতীয় অধ্যায়ে ভগবান দ্বিতীয় মার্গের যে সমস্ত প্রতীক তাদের জন্য বিধান বলেছেন তারা কর্ম করবে যারা কর্ম করে এবং কর্মের সাথে সাথে যারা যাদের একটা কিছু অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে তারাই কেবলমাত্র জগদ্দানে দ্বিতীয় গেট দিয়ে যোগদানে আসতে পারে কিন্তু যারা প্রথম গেট দিয়ে আসবেন তারা হচ্ছে সাধু সন্ত অন্যদের প্রবেশ নিষেধ এরাই আস্তে আস্তে তিনি কি করলেন দেখলেন তার মধ্যে এই মানুষের দোষ দেখা গুণটি আর নেই বিদ্যা বিনয় সম্পন্নে জগদ্দানে আস্তে আস্তে ডেলি সকালবেলা আসে বা সন্ধ্যাবেলা আসেন আরতিতে আসেন আস্তে আস্তে এই ভাব এসে গিয়েছে বিদ্যা বিনয় সবার মধ্যে সমদর্শী নাহলে কি হয় সকালবেলা আসে এসে কি করে কেউ যদি প্রথমে এসে যায় গেটে সেখানেও গোলমাল বাঁধে আমার প্রথম আসার কথা আপনি এসে গেলেন কেন আপনি আমাকে নকল করছেন লড়াই শুরু হয়ে গেলে এসে কমপ্লেন জগদ্দানের মহারাজের কাছে যান গিয়ে কমপ্লেন করেন আপনি আমাকে দেখে দেখে আমার পেছনে আসেন ডেলি আসেন জগদ্দান তারপর গিয়ে মাঝে মাঝে এসে জগদ্দানের অফিসে যে মহারাজ থাকে তার কাছেও কমপ্লেন করতে হয় বিদ্যা বিনয় সম্পর্ক ফলে কি সে ওই ওই যে স্বামী স্ত্রীর লড়াই বা সংসারের যে কলুষতা সেই কলুষতা নিয়েই আসে কলুষতা নিয়েই সব কিছু চিন্তা সেটা আমরা যদি থাকি তখন কি হয় সমদর্শী হওয়া যায় না সমদর্শী যদি হয় যিনি বিনীত তার মধ্যে সমস্ত কিছুতে সমভাব আসে ইহাই বই তর্জিত স্বর্গ এসাং সামনে স্থিতং মানব নির্দশং হি সমং ব্রহ্ম তসমাৎ ব্রহ্মনীতি তে স্থিতা সর্বত্র সমভাবে সমদর্শী যদি হতে পারেন সমদর্শী যদি আমরা হতে পারি তখন আমাদের আর কোনো মানুষের দোষ দেখেন না এই দেহেই তারা জন্ম জয় করেছেন যাদের মধ্যে এই স্থিতি এসে উপস্থিত তাদের আর জন্ম মৃত্যু হয় না তারা কি করেন তাদের মধ্যে আর কোনো শুনেই চৈব সপাকে চণ্ডাল এর আগে আমরা এটা আলোচনা করেছিলাম যে আমরা যদি বিভিন্ন ছোট ছোট পাত্র রাখি বিভিন্ন পাত্র মাটির পাত্র যদি রাখি বা যদি কাপ রাখি ছোট ছোট মাটির পাত্র বা জলাশয় ছোট ছোট জলাশয় কোথাও হয়তো নোংরা জায়গায় জল পড়ে আছে কোথাও হয়তো সুরাপাত্রে এখানে খুব সুন্দর শাস্ত্র যদি পড়েন বেদান্তে সেখানে তারা দৃষ্টান্ত দিয়েছেন সুরাপাত্রে সোরাপাত্রেও জল আছে আপনার কমণ্ডলুতেও জল আছে পুকুরেও জল আছে নোংরা জায়গাতেও জল আছে জলের মধ্যে প্রতিবিম্ব প্রতিবিম্বিত হচ্ছেন কি সূর্য সূর্য আপনি দেখলেন সুরাপাত্রে ভাণ্ডে বা নোংরা জায়গায় জলের মধ্যে সূর্য প্রতিভাত সেই সূর্য কি কোনোদিন নোংরা হয়ে যায় নোংরা হয় না সূর্য সূর্যই সেখানে আপনি এক একটি আবরণ এক একটি ঘট বা এক একটি পাত্র তার মধ্যে দিয়ে দিয়েছেন ফলে আপনার মধ্যে যে চৈতন্য সত্তা আছে সেটা আমার মধ্যেও আছে সেটা একজন চণ্ডালের মধ্যেও আছে একটা গাভীর মধ্যেও আছে একটা কুকুরের মধ্যেও আছে শুনেই চই বা সবাকে চণ্ডাল এবং কুকুরের সবার মধ্যে আছে যদি সবার মধ্যে আছে এই বুদ্ধি এসে যায় তখন আর কি সমদর্শী না তখন আর কোনো ভেদ দর্শন করেন না ফলে সবার পিছনে কি আছে একটি জ্ঞান এই জ্ঞান যে জ্ঞানের কথা আমরা বললাম যেটা হচ্ছে অভিজ্ঞতা কর্মযোগীদের এই অভিজ্ঞতাটা হচ্ছে কর্মযোগী অর্থাৎ যারা সংসারী তাদের এই অভিজ্ঞতা বা জ্ঞানটি হচ্ছে প্রধান ওই জ্ঞানটি যদি ঠিক থাকে তখন আর কোনো পার্থক্য থাকে না তখন এই জ্ঞান জ্ঞানকে পরাকাষ্ঠা করে ওই মানুষটা যোগদানে পৌঁছে যেতে পারেন যে কেন্দ্রভূমি কেন্দ্রভূমি পৌঁছে যেতে পারেন তখন আর মার্গের কোনো পার্থক্য থাকে না তখন ওইটাই একটা পরিপূরক হয়ে যায় যেটা আমরা বললাম আরাধ উপকারক আর একটা হচ্ছে সান্নিপত্য উপকারক সেটাই তখন একটার পরিপূরক হয়ে যায় যেমন ফুল তুললাম গাছ লাগাচ্ছি কষ্ট করছি এখন আমি যদি বলি যে আমি জগদ্দানে পুজো করি আমি বেশি পুণ্য অর্জন করি আর যে কষ্ট করে দুপুরবেলা সারাদিন খেটে টেটে বাগান করছে জল দিচ্ছে কি করছে কারণ কি কারণ হচ্ছে এখানে ফুল হবে ঠাকুরের পুজোতে লাগবে তবে আমাদের দৃষ্টিতে কি আমাদের দৃষ্টিতে আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হয় যে পুজো করছে সে পুণ্য কিন্তু যদি জ্ঞান থাকে যদি বুদ্ধি থাকে তখন দেখবেন কোনো পার্থক্য নেই ওই একই কথা সন্ন্যাস এবং সংসারের মধ্যে একই পার্থক্য জ্ঞানটি হচ্ছে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্থাৎ বুদ্ধি বুদ্ধি সেই বুদ্ধির কথা বলছেন আমরা যে তদ্দোষ ভাবি তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধি স্থির নয় নপ্রাহিষ্যত প্রিয়াম প্রাপ্য নাদবিজেত প্রাপ্য চাপ প্রিয়াম স্থির বুদ্ধির অসংমূড়া ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত যে ব্রহ্মবিদ ব্রহ্মে স্থিত তারা স্থির বুদ্ধ অসংগ্রহ তার কোনো মোহ নেই এগুলো হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া এগুলোর সাথে আমাদের জীবনটাকে মেলানোর চেষ্টা স্থির বুদ্ধি তারা স্থির বুদ্ধি দৃঢ় প্রতিজ্ঞ অসংগ্রহ তারা কোনো মোহ প্রাপ্ত নয় তিনি কি হন না প্রাইসের প্রিয় প্রাপ্ত তিনি যখন প্রিয় বস্তু পায় যখন গৃহবস্তু পায় তখন তার দ্বারা তিনি আনন্দিত হয় না নদবিজেত না প্রাপ্য অপ্রিয়ম যখন গৃহবস্তুটা পেলেন না সেই জন্য তার কোনো উৎসুকতাও নেই মহাশূন্য নেই তার মধ্যে কোনো উদ্বিগ্নতাও হয় না প্রিয়বস্তু পেলাম বলে হর্ষ যেরকম হয় না অপ্রিয় বস্তু পেলাম বলে তার মধ্যে কোনো উদ্বিগ্নতাও দেখা যায় না ন প্রিয় প্রাপ্যম ন প্রাপ্য অপ্রিয়ম ফলে আমরা দেখলাম কি এই জ্ঞানগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বুদ্ধিটা হচ্ছে ইম্পর্টেন্ট জ্ঞান বা বুদ্ধি সেটাই হচ্ছে আমাদের জীবনটাকে পরিচালিত করে বাহ্য স্পর্শে সত্তাত্মা এখন আমরা কি করছি আমরা ধীরে ধীরে আমরা চিন্তা করুন আমরা আমরা যে সাধারণ মানুষ আমি যে সাধারণ যে যে বা আমি অনেক উপরে এসে গেছি জগদ্দানের গেটের কাছে পৌঁছে গেছি মার্গের একদম অন্তিম স্টেজে আমরা এসে উপস্থিত এখন এই মানুষটা কি কর্ম করতে করতে আস্তে আস্তে আস্তে আস্তে তার যে বিভিন্ন অভিজ্ঞতা তার যে ময়লাগুলো অনেক কেটে গিয়েছে তখন এখন বলছেন ভগবান বলছেন ভার্য স্পর্শে সত্যাত্মা বিন্দতীত বিন্দতাপ মনে সুখম সব ব্রহ্ম যোগ সুখম সুখমক্ষা মশ্নুতে আমরা যখন সংসারে থাকি দেখুন কি প্র্যাকটিক্যাল কি বাস্তব মানে কিভাবে বোঝানোর চেষ্টা করছে অর্জুনরূপী জীবকে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যখন আমাদের যে আনন্দ আনন্দ হয় কি থেকে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়র সাথে ইন্দ্রিয় কি থেকে ইন্দ্রিয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয়ের সাথে একটা যখন বিষয় যোগ হয় আমাদের আনন্দ হয় আমার ইন্দ্রিয় হচ্ছে চক্ষু এটা হচ্ছে আমি চক্ষুর সাথে একটা যখন বিষয় সুন্দর জিনিস দেখি তখন আনন্দ হয় এখন এই ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগই হচ্ছে একটা হর্ষ বা আনন্দ উৎপাদনের উপাদান সেইরূপ আমাদের জীবনের এখানে বলছেন বাহ্যা স্পর্শা সত্তাত্মা আমরা যখন স্পর্শ করি আমাদের যে দেহ দেহের গুণ কি বা ত্বক ত্বক যে ইন্দ্রিয় ত্বক মানে চামড়া সেটা যখন কিছু জিনিস ঠান্ডা জিনিস স্পর্শ করে আনন্দ হয় গরম যখন জিনিস স্পর্শ করে যদি গরমকালে একটা গরম তখন কি কষ্ট হয় হাতটা সেখানে এখানে দিয়েছেন বাহ্য স্পর্শ স্পর্শের মাধ্যমে স্পর্শাদি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চটি ইন্দ্রিয়ের যে ক্রিয়া সেগুলো কি হয় সেগুলো আমরা দেখে আনন্দ হয় ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হলেই আনন্দ হয় সব্রহ্ম ब्रह्म সুখম সুখমক্ষয় অশ্নুতে সেই ব্রহ্ম যোগোক্তাত্মা সেই অক্ষয় সুখ আমাদের ইন্দ্রিয়ের যে সুখ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সুখ তার থেকে অসংখ্য গুণ বেশি সুখ পায় যখন নিজেকে সে ব্রহ্মরূপে বা আত্মার সাথে সংযোগ করে যখন আত্মরতি আত্মক্রীড়া আত্মাতে বদ্ধ থাকে তখন কি হয় সে তার থেকেও বেশি আনন্দ উপভোগ করেন এগুলো আমরা এর আগেও দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইহি সংস্পর্শজা ভোগা দুঃখ ইয়নয় এবত আদ্য বন্তন্ত কোন্তেয় নতেসু রমতে বুধ বিষয়ের সাথে ইন্দ্রের যখন সংযোগ হয় তখন ভোগ হয় সংস্পর্শ যা ভোগা যখন দুটো বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ হয় তখন আমাদের একটা ভোগ হয় সেই ভোগটাই হচ্ছে সমস্ত দুঃখের হেতু আমাদের যে দুঃখ বা সুখ সেই দুঃখটা আমরা যদি দেখি দেখুন একটু চিন্তা করুন খুব সুন্দর কথাগুলো বলছেন শাস্ত্রে বার্তিকারা খুব সুন্দর কথা বলছেন আমাদের যে দুঃখ দুঃখ হচ্ছে তিন রকমের একটা হচ্ছে আদিভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন রকমের দুঃখ আমরা পাই এই জন্য যখন আমরা পাঠের পর বাইশের পর আমরা যখন শান্তি মন্ত্র পাঠ করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তিনবার বলি আদি ভৌতিক আদি দৈবিক এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক এই তিন রকমের দুঃখ থেকে নিষ্কৃতি আমরা পেতে চাই আমাদের এই যে দুঃখ এই দুঃখ দুই রকমের একটি হচ্ছে মানসিক দুঃখ আর একটি হচ্ছে শারীরিক দুঃখ এগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা আমাদের জীবনের ক্ষেত্রে হয় আমরা যে দুঃখ পাই আমরা দেখুন আপনি যে দুঃখ পান সে দুঃখের কীরকমের দুঃখ একটা হচ্ছে শারীরগত মহারাজ কি বলবেন বাতের ব্যথা বড় কষ্ট পাচ্ছি বাতের ব্যথা কেন আপনার শরীর বোধ আছে শরীর বোধ জাগ্রত একদম প্রকট সেই জন্য বাতের ব্যথা সেই জন্য এই যে শারীরিক দুঃখ সেগুলো হয় বাত পিত্ত শ্লেষা শরীরের বিভিন্ন যে ঘাত প্রকৃতি হয় তার থেকে যে দুঃখ সেটাকে বলছেন শারীরিক দুঃখ আরেকটি হচ্ছে মানসিক দুঃখ এটা একটু চিন্তা করুন তারপর আমি তার উত্তরটি বলছি মানসিক দুঃখ মানসিক দুঃখ কখন পান একটু চিন্তা করুন চিন্তা করতে চেষ্টা করুন শিখুন চিন্তা জিনিসটা নিজেরাই দুঃখ পান কেন মানসিক দুঃখ হচ্ছে দু প্রকার একটা হচ্ছে প্রিয় প্রিয় যখন বিয়োগ হয় যে প্রিয়তম বা প্রিয় আপন সে আপন বিয়োগে আমরা দুঃখ পাই এটা হচ্ছে আরেকটি কারণ আরেকটি হচ্ছে অপ্রিয় সংযোগ কি সুন্দর কথা প্রিয় বিয়োগ এবং অপ্রিয় সংযোগ প্রিয় আপন বাবা মা স্বামী সন্তান তারা যখন মারা যায় তখন কি হয় দুঃখ পায় আরেকটি হচ্ছে কোথা থেকে এসে জুটলো কোথাকার কে ফালতু গাঁও গাঁয়া এসে জুটলো এসে আমার জীবনটাকে একদম হাল করে ছাড়লো মানসিকভাবে একদম পর্যদস্ত এখানে আছেন কিনা জানি না আমাদেরকে অনেক শুনতে হয় এই সমস্ত কথা কি করছেন স্ত্রী পিটিয়েছে স্ত্রী পিটানি খেয়ে এসে হ্যাঁ, একদম আটটা গোটা খুব সুন্দর একদম দেখে বুঝতে পারবে না কি হলো মশায় আজ কি বলবো স্ত্রী পিটিয়েছে কোথা থেকে একটা জুটলো অপ্রিয় সংযোগ একটা হচ্ছে প্রিয় বিয়োগ আর একটি হচ্ছে অপ্রিয় সংযোগ এই দুই কারণে আমরা মানসিক দুঃখ প্রায় এই সংস্পর্শ যা ভোগা দুঃখ এও না এ বতে আদ্যবন্তন্ত কোনতেও নদেশু রমতে ভূত যদি এইরূপ সংস্পর্শ আমরা এই যে সমস্ত কিছুর পিছনে দুটো জিনিস আমরা দেখলাম বিষয় যে ভোগ বা তার যদি আদিতে আমরা যাই পুরুষ এবং প্রকৃতির সংযোগী হচ্ছে সমস্ত ক্রিয়া সমস্ত ক্রিয়া পিছনে আছে পুরুষ এবং প্রকৃতির ক্রিয়া পুরুষ তিনি নির্বিকা প্রকৃতি তিনি ক্রিয়ারতা সস্বামী সত্য স্বরূপ উপলব্ধি সংযোগ রাজযোগে আপনারা দেখেছেন রাজযোগে বলছেন যখনই ক্রিয়া হয় কর্ম হয় কর্মের পিছনে এই দুটো শক্তির যুক্ত হয় একটা হচ্ছে সস্বামী সত্য স্বরূপ উপলব্ধি হেতু সংযোগ যখন এই দুটো যুক্ত হয় তখনই একটা হচ্ছে সশক্তি সশক্তিটা কি এগুলো খুব সুন্দর কথা চিন্তার চিন্তা করার মতো একটা হচ্ছে দৃশ্য এই যে দৃশ্য আপনি যেটা দেখছেন আপনি দেখছেন সশক্তি আপনার শক্তিতে আপনি দেখছেন দেখছেন জগৎ সংসার সমস্ত কিছু দেখছেন এটা হচ্ছে সশক্তি আর একটা হচ্ছে স্বামী শক্তি সেটা হচ্ছে দ্রষ্টা এটা একটু সময় লাগবে পরের ক্লাসে আমরা আলোচনা করব ওম শান্তি শান্তি শান্তি টাইম হয়ে গেছে অনেক Thank you.